একটা সময় ছিল যখন মক্কা এবং মদিনায় মুশ্রিকরা হজ করত রাসুল সাল্লাহ আলী আসাল্লামের আগে থেকেই হজ ছিল আজকের আলোচনা আমি শুনেছি রাসুল সাল্লাহ আলী আসাল্লামের আগে থেকেই হজ ছিল জমজমের পানি রাসুল সাল্লাহ আলী আসাল্লামের বংশধররা হাজিদেরকে খাওয়াত কাবা ঘরের দেখাশোনা রাসুলের বংশধরেরা করত আব্দুল মোত্তালেব এই যে আজকে মাগরিবের সালাতে যে সুরাতে করলাম আসহাবুল ফিল ফিল আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হাতির বাহিনীর সাথে কি করেছে রাসুল সাল্লাম কিন্তু দেখেনি কেননা যে বছর হাতির ঘটনা ঘটে ওই সময়ে তার কিছুদিন পরে রাসুল সাল্লাহ আলী আসালামের জন্ম তো রাসুল সাল্লাম কিভাবে দেখবে হাতির ঘটনা তারপরও আল্লাহ বলছে আপনি কি দেখেননি মানে এত প্রসিদ্ধ ঘটনা এত ব্যাপক প্রসিদ্ধ ঘটনা যে রাসুল জানে এই ঘটনা আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হাতির সৈন্যবাহিনীর সাথে কি করেছে আলাম আল্লাহ কি তাদের ষড়যন্ত্র নস্বাত করে দেননি ওয়ারসালা এবং তাদের উপর প্রেরণ করেছিলেন আবাবিল পাখি তার যে আবাবিল পাখি তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করেছিল এই পাথরের বৃষ্টি বর্ষণের কারণে এই বিরাট সৈন্যবাহিনীর অবস্থা এমন হয়েছিল যখন উট গরু ছাগল খাবার গ্রহণের পর পেটের ভিতর থেকে খাবার নিয়ে এসে জাবর কাটে ওই জাবর কাটা ঘাসগুলো ওই জাবর কাটা আউল পলগুলো যেরকম ধুলায় কাটা কাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় দেখেছেন কি জাবর কাটা খাবার গ্রহণের পর পেটের ভিতর থেকে খাবার বের করে নিয়ে এসে উট গরু জাবর কাটে বড় বড় ঘাসগুলোকে তুষ বানিয়ে দিয়েছে চাবিয়ে চাবিয়ে তো ঠিক কাসফিম আকুল ওই জাবর কাটা খাদ্যদ্রব্য রকম হয়ে যায় আল্লাহর আবাবিল পাখির পাথরের বৃষ্টি বর্ষণের কারণে হাতের সৈন্যবাহিনীর অবস্থা এরকম হয়ে গেছিল